পিস টিভি বাংলা মানবতা সমাধান مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إذ أضاء الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক সালাত এবং সালাম নাজিল হোক রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর সম্মানিত ভাতৃমণ্ডলী আমাদের তফসির হবে সুরায় সুরার আয়াত নম্বর আঠাইশ থেকে আল্লাহ পাক তার বেশ কিছু কুদরত ক্ষমতা বা অনুগ্রহের কথা এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াহু আল্লাজি ইউনাজেলুল গাইস আল্লাহ তো সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন মিমবাদে মা কানাতু মানুষ জাতির নিরাশ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন বৃষ্টি হয়নি আশা করতে পারছিলাম যে কখন থেকে বৃষ্টি হবে আর না হবে আল্লাহ পাক বৃষ্টি দান করেন মানুষকে ওয়ানসরু রাহমাতাহ এবং তার রহমতকে ছড়িয়ে দেন বৃষ্টি হয় বৃষ্টি আল্লাহ পাকের পানির রহমত আর তারপরে এই পানির বদৌলতি আল্লাহ পাক তাদেরকে খাদ্যের ব্যবস্থা দেন ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ আল্লাহ পাকি একমাত্র তিনি বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক আল হামিদ তিনি প্রশংসিত অমিন আয়াতি খালকুসামা ওয়াতিওয়াল আর্জ আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটি নিদর্শন হচ্ছে আসমান এবং জমিনকে সৃষ্টি করা অমাবাসাফিহেম আমিন দাব্বা আর এই আকাশ জমিনে যেসব প্রাণীকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন তাও আল্লাহ পাকে নিদর্শন ওয়াহু আল আজম এহিম এজা ইয়াশাউ কাদির যখন আল্লাহ চাইবেন এগুলিকে একত্রিত করতে সক্ষম আল্লাহ পাক মানব জাতিকে সতর্ক করছেন যে দেখো তোমরা বহু ভুল করে থাকো আর আমি বহুবার মাফ করি যদি আমি তোমাদেরকে ধরে নিতাম একবার দুইবার তিনবার ভুল করলে যেমন মানুষ করে আল্লাহা বলছেন অমা আসাবাকুমি বাকুমি মুসিবাতিন ফাবেমা কাসাবাতাই দিকুম তোমাদের ওপর যে কোনো বিপদ আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের কারণে যে কোনো বিপদ বালা মুসিবত আসে ব্যক্তি জীবনে হোক পারিবারিক ক্ষেত্রে হোক আর সামাজিক ক্ষেত্রে হোক আর দেশে হোক অথবা সারা বিশ্বে হোক যে কোনো রকমের আজাব আসে তোমাদের কৃতকর্মের কারণে বলে যে আমি তো ভুল করিনি না ভুল করেছো আজকে ভুল করিনি কিন্তু এর আগে তোমার ভুলের দাস্তান আছে অসংখ্য ভুল করেছো আল্লাহ পাক আজকে ধরেছে ওই আফওয়ান কেসির আল্লাহ বহুবার মাফ করেন অমা আন্তুম্বে মৌজে জিনাফিল আর পৃথিবীতে আল্লাহকে তোমরা ব্যর্থ করতে পারবে না হারাতে পারবে না অমা আল্লাহ মিন্দুন ইলামি ওয়ালি ওয়ালা নাসির আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো বন্ধু পৃষ্ঠপোষক আছে না সাহায্যকারী আছে অমিন আয়া তেহিল জাওয়ারি ফিল বাহরিকাল আলাম আর আল্লাহ পাকে নিদর্শনা বলির একটি হচ্ছে সমুদ্র পথে পানি জাহাজ আল জওয়ার যা চলমান থাকে সমুদ্রের ওপর চলছে নদীর ওপর চলছে নৌকো কাল আলাম বড় বড় পাহাড়ের মতো কাল আলাম এমন ছোটোখাটো ডিঙ্গি আর নৌকো নয় এমন বড় বড় জাহাজ যেগুলি এক একটি পাহাড়ের মতো এত ভারী জাহাজ তারপরে পানির ওপর ভাসছে এটা কি আল্লাহ পাকে চেনার উপায় নয় এই আশা আল্লাহ যদি চাইতেন ইউসকে রেয়াহা তাহলে বাতাসকে স্থির করে দিতেন থামিয়ে দিতেন একটু বাতাস নেই পৃথিবীতে ফায়াজল্লা রাওয়াকেদ আলা জাহরিহি তখন সমুদ্র পৃষ্ঠে এই জাহাজগুলি সবগুলি স্থির থেমে থেকে যেত কোনো জাহাজ চালাতে পারতেন না আল্লাহ যদি বায়ু না দেন ইন্নাফিজ আলী খেলা আয়াত নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে লেকুল্লে সাব্বারিন শকুর প্রত্যেক ধৈর্যশীল আর শুকুর গুজার বান্দার জন্য আউইউ বে কোহন্না বেমা কাসাবু অথবা তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিতেন ওই সেসব জাহাজও ধ্বংস করে দিতেন ওয়াফওয়ান খাসির তবে আল্লাহ বহুবার মাফ করেন মার্জনা করেন আলাম আল্লাজিনা লানামি মাহিস আর জানতে পারবে ওই সব লোকেরা যারা আমার আয়াত নিয়ে বাক বিতণ্ডা করে ঝগড়া করে মানতে চায় না যে তাদের কোনো পালায়নের জায়গা নেই পালাবার কোন স্থান নেই ফামা উতি তুমিন সাইন ফামা তাউল হায়াতির দুনিয়া তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে পার্থিব জগতে এগুলি হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের সামগ্রী ওমাইন্দাল্লাহ খৈরু আবকা আর আল্লাহ পাকের কাছে যা আছে সেটাই হচ্ছে উৎকৃষ্ট আর সেটাই হচ্ছে স্থায়ী যা সৎকর্ম করলে তার যে ফল পাবে ওটা সবচাইতে ভালো আর সেটাই হচ্ছে স্থায়ী কিন্তু এটা কে পাবে লিল্লাজিনা আমানু ওই সব লোকদের জন্য যারা বিশ্বাসী ওয়ালা রব্বিম এতবাক্কালুন এবং আল্লাহর উপর যারা আস্থা ভরসা করেছে এবং কার জন্য আল্লাহ পাখের এই নিয়ামত স্থায়ী নিয়ামত আর শ্রেষ্ঠ নিয়ামত ওয়াল্লেজিন এজতানিবুনা কাবাইর আল ইসমে অল ফাওয়াহিস যারা বড় বড় গুনাগুলি থেকে কবিরা গুনা থেকে ওয়াল ফাওয়াহিস আর অশ্লীল কাজ কথা থেকে বেঁচে থাকে কবিরা গুনার সংখ্যা সত্তরের অধিক রয়েছে ইমাম জাহিব রহমতুল্লাহ একটি কিতাব রয়েছে আল কাবায়ের সেটি সবচাইতে বিস্তারিত একসাথে জানতে পারবেন এছাড়া নবী করিম সাল্লামের হাদিস কোরআন মানে করিমে এইসব গুনাগুলি উল্লেখ করা সবচেয়ে বড় গুণা শিরকুফরি নাস্তিকতা আর তারপরে হচ্ছে খুন করা তারপরে হচ্ছে জেনা আর শিরকুফরির সমতুল্য গোনা হচ্ছে বেনামাজি হওয়া এই রকম বহু পাপ ফরোজ অজেব ছাড়া যারা কাবিরা গুনা করে না আর ফওয়াহেস অশ্লীল কাজ কথা সেগুলিও কাবিরা গুনা কিন্তু অশ্লীলতায় যেমন ধর্মবিরোধিতা রয়েছে তেমন সমাজবিরোধী কাজও রয়েছে মানুষ মানুষের যে মানুষত্ব তার বিরোধী কাজ যেমন জেনা ব্যবিচার সমকামিতা অশ্লীল ছবি অলঙ্গ চলাফেরা করা অর্ধ অলঙ্গ চলাফেরা করা এগুলি একজন রুচিশীল মানুষের প্রকৃতি বিরোধী কাজ এগুলি সব ফাহেসা ওই রকম ফাহেসা কথা নোংরা কথা গান বাজনা সবগুলি ফাহেসার সামিল একজন জান্নাতি মানুষ জান্নাতের পথে থাকতে চাইলে কাবিরা গোনা থেকে বেঁচে থাকবে অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকবে ওয়াইদা মা গাদেবু আর রাগান্বিত হয়ে গেলে চড়েই থেকে যায় না শুধু বরং মার্জনা করে দেয় মাফ করে দেয় ওয়াল্লাজিন আস্তাজাবুল রব্বাহিম আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয় আল্লাহ যা বলে মেনে চলে ওয়াকামুসলাত নামাজ কায়েম করে রহম সুরা বেইনহম আর তাদের কাজগুলি সম্পাদিত হয় তাদের পরামর্শের ভিত্তিতে একাই সব কাজ করবে নিজে যেটা বুঝি সেটা স্ত্রীকেও জিজ্ঞেস করবে না আরে ভাই বেরাদার আত্মীয় স্বজনকেও জিজ্ঞেস করবে না বাপ মাকেও জিজ্ঞাসা করে না বিয়ে করলো একাই বিনা পরামর্শ মাও জানে না আত্মীয় স্বজন জানে না বাপ জানে না কিচ্ছু না এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রেও একনায়কত্ব স্বৈরাচারী হওয়া না এরকম মুসলিম এরকম হয় না মুসলিম আশেপাশের যোগ্য ব্যক্তিদের কাছে পরামর্শ করে যে কোনো ক্ষেত্রে মহারাজ জাকানহীন ফেকুন আর যা তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে ওয়াল্লাজিন এজা আসা বাহমুল বগিয়হমিয়ান্তা সেরুন আর মমিন জান্নাতি সৎকর্মশীল ওরা যাদের ওপর জুল অত্যাচার হলে বাড়াবাড়ি করা হলে তারা প্রতিশোধ নেয় প্রতিশোধ নেওয়া ইসলামে জায়েজ রয়েছে তবে মার্জনা করা এর চাইতে ভালো ও জাজা ও সৈয়াতিন সৈয়াত মিসলুহা আর খারাপের বদলা ওই রকমই খারাপ দিয়ে নেওয়া যেতে পারে কিন্তু ওর সমান হইতে হবে বেশি হইলে আবার জবাবদেহি করতে হবে ফামান আফা কিন্তু কেউ যদি মাফ করে দেয় মার্জনা করে দেয় ও আসলাহা আর মীমাংসা করা তার উদ্দেশ্য থাকে সমঝোতা উদ্দেশ্য থাকে ফাজ রহু আল্লাহ তার পারিশ্রমিক তার স্বভাব পুণ্য আল্লাহর কাছে রয়েছে তাহলে আল্লাহাক বলছেন যে বদলা প্রতিশোধ তো নিতে পারবে কিন্তু প্রতিশোধ না নিয়ে যদি মার্জনা করে দাও মীমাংসা করে নাও নিজের ন্যায্য হক ছেড়ে দাও কম করে নাও তো ভালো কথা ইন্না আলমিন আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না ওলামান ইনতাসারা বাদা জুলমেহি কোনো ব্যক্তির ওপর জুলম অত্যাচার হওয়ার পরে যদি প্রতিশোধ নেই ফাউলাইক মা আলিহিমিন সাবিল তাহলে তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই আল্লাহর কোনো অভিযোগ নেই আর মানুষের অভিযোগ হওয়া উচিত নয় প্রতিশোধ বদলা অবশ্যই নেওয়া তার ন্যায্য অধিকার রয়েছে ইন্নামা সাবিল আলাল্লাজিন ইয়াজরেমুন আন্নাস অভিযোগ তো ওদের বিরুদ্ধে আছে যারা মানব জাতির উপর জুলম অত্যাচার করে ওয়াবগুনা ফিল আরদে বেগাইরিল হাক আর অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে জুলম অত্যাচার করে উলায়ক আলহম আজাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ওয়ালামান সাবারা ও গাফারা আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর মাফ করবে মার্জনা করবে আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী যে কোনো মানুষ কাছের লোক বেশি অধিকার রাখে হক রাখে আপনার মাফের মার্জনা রাত দিন তাদের সাথে থাকছেন সুতরাং হতে পারে মতবিরোধ হইতে পারে ঝগড়া দ্বন্দ্ব হইতে পারে মাফ করতে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে বলছেন ইন্নাজালিকালামিন আজমিল ওমুর ধৈর্য ধারণ করা আর উদারতার সাথে মার্জনা করে দাও এটা হচ্ছে দৃঢ় সংকল্প লোকদের কাজ এটা হচ্ছে যেমন তেমন মানুষের পক্ষে সম্ভব নাই আল্লাহ পাকরাম তাদের প্রশংসা করেছেন ওমাইউদ্দিল্লাহ ফামা আলহমিম ওয়ালিম বাদি আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন তারপরে আর তার কোনো অভিভাবক বন্ধু হইতে পারে না যে তাকে সঠিক রাস্তা দেখাবে কিন্তু সে চেষ্টা করেনি যার ফলে তাকে সেই দিকে আল্লাহবাক ছেড়ে দিয়েছেন পতার আলমিন আল্লাহ রাউল আজাব আর জালেমদেরকে দেখবে ওই সময় যখন তারা আল্লাহর শাস্তিকে প্রত্যক্ষ করবে একলুন তারা আক্ষেপ করে বলবে আশা আকাঙ্ক্ষা করবে হাল এলা মারাদ্দিমিন সাবিল ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে একবার যদি ফিরে যেতে পারতাম দুনিয়াতে ভালো কাজ করে চলে আসতাম আলিহা আর তাদেরকে দেখবে যে তাদেরকে জাহান্নামে হাজির করা হচ্ছে খাস এই নামিনা জুল্লে লাঞ্ছনায় তারা অবনত থাকবে লাঞ্ছনায় আর অপমানিত হয়ে তারা মাথা যেমন চোর ডাকাতকে দেখেছেন কখনো এইভাবে দেখে অপরাধী যারা আসামি আজকালকার সেই দিন কাফের জালেম পাপিষ্ট যত রকমের পাপীরা পাপ করে গেছে এরা এরকমই লাঞ্ছনা ভরা অবস্থায় মাথা ঝুঁকিয়ে থাকবে খাফিন তারা লুকিয়ে লুকিয়ে দেখবে অপরাধী চোখ উঠিয়ে দেখতে পারে না দেখল হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখবে কি হচ্ছে না হচ্ছে ওয়াকাল আল্লাজিন আমানু তখন মমিনরা বলবে ইন্নাল খাসেরিন আল্লাজিন খাসেরু আনফুসম আহলিহিম ইয়মাল কেয়ামা সত্যিকার ক্ষতিগ্রস্ত তো ওই লোকেরা যারা নিজেদেরকে আর নিজের পরিবার পরিজনকে স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করেছে কেমতের দিনে নিজেও জাহান নামে স্ত্রীও জাহান নামে ছেলে মেয়েও জাহান নামে সব জাহান নামে নিজে ধ্বংস হয়েছে পাপ করেছে দুনিয়ায় স্ত্রীকেও ইসলামের দিকে নিয়ে আসেনি আর ছেলে মেয়েদেরকে ইসলামিক তরবিয়ত করে ইসলামিক লালন পালন করেনি আলা ইন্না জালেমিন আফি আজাবে মকিম শুনে রাখো যে জালেমরা স্থায়ী আজাবে অবস্থান করবে অমাকান আল্লাহমিন আউলিয়ান সরুন আহমিন দুনিল্লা তাদের কোনো অভিভাবক হবে না যে আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করতে পারে অমাইউদ্দুল্লাহ ফামা আল্লাহ মিন সাবির আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সঠিক রাস্তা পাই না ইস্তাজিবুল রব্বিকুম মিন কাবলে আইয়াতিয়া ইয়ামুল্লাহ মারাদ্দালাহু মিন আল্লাহ মা লাকুম মালজাইন ইয়াউমাইজিন ওমা লাকুম নাকির আল্লাহ পাক বলছেন যে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না মা লাকুম মিন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 Hafez A B M Hazbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেটা আল্লাহ আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী আবার ফিরে আসি আমাদের তফসিরের দিকে সুরায় সুরার তফসির চলছে ইয়ানুজরুন মিন তারফিন খাফিন তারা লুকিয়ে লুকিয়ে দেখবে অপরাধী চোখ উঠিয়ে দেখতে পারে না দেখলো হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখবে যে কী হচ্ছে না হচ্ছে ওয়াকাল আল্লাজিন আমানু তখন মমিনরা বলবে ইন্নাল খাসেরিন আল্লাজিন খাসেরু আনফুসম আহলিহিম ইয়ামাল কেয়ামা সত্যিকার ক্ষতিগ্রস্ত তো ওই লোকেরা যারা নিজেদেরকে আর নিজের পরিবার পরিজনকে স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করেছে কেয়ামতের দিনে নিজেও জাহান নামে স্ত্রীও জাহান নামে ছেলে মেয়েও জাহান নামে সব জাহান নামে নিজে ধ্বংস হয়েছে পাপ করেছে দুনিয়ায় স্ত্রীকেও ইসলামের দিকে নিয়ে আসেনি আর ছেলে মেয়েদেরকে ইসলামিক তরবিয়ত করে ইসলামিক লালন পালন করেনি আলা ইন্না জালেমিন আফি আজাবে মকিম শুনে রাখো যে জালেমরা স্থায়ী আজাবে অবস্থান করবে অমাকান আল্লাহমিন আউলিয়া আনসরুন আহমিন দুনিল্লা তাদের কোনো অভিভাবক হবে না যে আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করতে পারে অমায়ুদুল্লাহ ফামা আল্লাহ মিন সাবির আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সঠিক রাস্তা পায় না ইস্তাজিবুল রব্বিকুম মিন কাবলে আইয়াতিয়া ইয়মুল্লাহ মারাদ্দালাহু মিন আল্লাহ মা আলাকুম মিন মালজাইন ইয়মাইজিন ওমা আলাকুম মিন নাকির আল্লাহ পাক বলছেন যে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না মাল জাইন সেই দিন কোনো আশ্রয়স্থল হবে না অমালাকুমিন নাকির আর সেই দিন কোথাও নিখোঁজ হয়ে যে আত্মগোপন করে নিব তাও করতে পার নাকির নাকির আনকার ইনকির মানে হয় যে নিজেকে অজানা করে দেওয়া যে অজানা হয়ে যাব কেউ জানতে পারবে না ধরতে পারে এমনটা হবে না যেমন একজন আসামি হয়তো এক শহরে তাকে চেনে নেবে সেখানকার প্রশাসন বা সেখানকার লোকেরা কিন্তু আর এক শহরে পালিয়ে গেল অজানা হয়ে গেল কেউ চিনতে পারে না এইরকমও কোনো আশ্রয়স্থল হবে না আল্লাহ পাকের সাদ করছেন ইস্তা জিবুল কমিন কাবলে আইয়াতিয়া ইয়মন লা আল্লাহ হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও তোমাদের প্রতিপালকের যে দাওয়াত রয়েছে তৌহিদের রিসালাতের আখেরাত সম্পর্কে সেটা তোমরা কবুল করো মিন কাবলে আইয়াতিয়াউমন ইয়ামন সেই দিন আসার পূর্বেই যখন কর্মজগৎ আর থাকবে না বদলা শুরু হয়ে যাবে লা মারাদ্দালাহু যা কেউ খণ্ডন করতে পারবে না আর সেই দিন আগত হবে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মা লাকুমিম মাল জাইন ইয়ামাইজিন সেই দিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না অমা লাকুমিন নাকির আর সেই দিন তোমরা নিখোঁজও কোথাও হতে পারবে না আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ফাইন আ রাজুফামা আরসাল্লাকে আলিহিম হাফিজাহ তারা যদি বিমুখ হয়ে যায় তো হে নবী জেনে রাখো তোমাকে তাদের জন্য রক্ষক করে পাঠাইনি জবরদস্তি করতে হবে ধরতে হবে চাপ সৃষ্টি করতে হবে নালা ইক রাহাফিদ্দিন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই তবে যেই ব্যক্তি ইসলামে ঢুকে গেছে মুসলিম জন্মসূত্রে হ্যাঁ তাকে অবশ্যই মুসলিম সরকার দিনের বিধিবিধান পালন করতে বাধ্য করবে সেটা ভিন্ন কথা কিন্তু যারা ইসলামের বাইরে আছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান লাইক রাহাফিদ্দিন এটা কোনো মুসলিম বলতে পারে না যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই সুতরাং আমাকে নামাজ পড়তে বলবেন না ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই সুতরাং আমাকে রোজার দিন অসুবিধা কি আমি খেলাম আমি দোকান খুলে রাখলাম হোটেল খুলে রাখলাম না এটা চলবে না মুসলিম মানে আত্মসমর্পণকারী প্রথম আত্মসমর্পণ করেছ সুতরাং তোমার জন্য এখন আল্লাহ পাকের বিধিবিধান মেনে নেওয়া আবশ্যক হয়ে গেছে তোমাকে বাধ্য করবে যার মধ্যে বাধ্য করার ক্ষমতা আছে অর্থাৎ মুসলিম সরকারের উপর ফরজ তাদেরকে ইসলামী বিধিবিধান পালনে বাধ্য করা অন্যায় থেকে তাদেরকে বিরত রাখার আর বাড়ির পরিবারের যে মালিক তার দায়িত্ব হচ্ছে নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে বাধ্য করে ইসলাম পালন করানো এই কথা বলবে না যে আমার স্ত্রী ভালো বুঝে আমার ছেলেরা বড় হয়েছে ভালো বুঝে মনে হইলে নামাজ পড়বে না হলে পড়বে না এই ক্ষেত্রে আমার বলাটা ঠিক হবে না জবরদস্তি করা ঠিক হবে না অবশ্যই জবরদস্তি করতে হবে ইন আলাইকে ইল্লাল বালাক হে নবী তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দাও ইন্না এজা আজাকাল ইনসান মিন্না রহমা আর মানুষকে যখন আমি আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসাদন করাই ফারে বিহা তখন খুব উল্লাসিত হয়ে যায় ওয়াইন্তুসিভুম সাইয়াত তুমে মাকাদ্দমা তাইদিহিম তাদের অপকর্মের কারণে যদি তাদের ওপর কোনো বিপদ আসে ফাইনাল ইনসানা কাফুর তো মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ হয়ে যায় লিল্লাহ মুলকুসামাওয়াত আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর হাতে এক লোক মায় মায়াশা যা চান পাক সৃষ্টি করেন যখন চান যেইভাবে চান পাক সৃষ্টি করেন ইহা বলে মাই আসাও এ নাসা সুতরাং আল্লাহ পাক যে ব্যক্তিকে চান তাকে আল্লাহ শুধু মেয়ে সন্তান দেন ও ইহা বলে মাই আসাও জকুর আর যাকে চান আল্লাহ পাক শুধু ছেলে সন্তান দেন আউ ইয়োজাউজহু জুকরানা ওয়াইনাসা আর কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলমিন ছেলে সন্তান মেয়ে সন্তান দুই রকমই দেন ওয়াজ আসাও আকিমা আর যাকে চান আল্লাহ পাক বন্ধা করে দেন নিঃসন্তান করে দেন ইন্নাহু আলিমুন কাদির তিনি সব কিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান লিল্লাহ মুলকুসামাওয়াতিওয়ালাজ স্পষ্ট আয়াত তারপরেও মুসলিম জাতির অধিকাংশ ভারত উপমহাদেশে বিভ্রান্ত হয়ে রয়েছে আবাদ আল হাক ইল্লা দলাল এই কোরআনে করিমের পরে আর কোথায় হৃদায়ত পাবে এখলোকমায়াস আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা দুই রকমই দেন যাকে ইচ্ছা একেবারে কিছুই না দেন কেউ দিতে পারে না কোনো শক্তি দিতে পারে না আল্লাহ পাক এখান থেকে বলছেন যে যে কোনো নবী রসুল আল্লাহর বান্দা তারা মানুষ নবী রসুল সম্পর্কে আল্লাহ বলছেন যে সরাসরি দেখেও কথা বলতে পারেন অসম্ভব আল্লাহ পাকের বিধান তাদের কাছে নাজল হয়েছে তিনটি পদ্ধতিতে আল্লাহ বলছেন ওয়ার মা কানা লেবাসারিন আইয়ুকালে মহল্লা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে ইল্লা ওয়াহিয়ান হয় যোগে কথা বলেছে নবী সাল্লামের ওপর অধিকাংশ সময়ে জিবরাইল ওহি নিয়ে এসছে সে ওয়াহি বিভিন্ন রকমভাবে হইতে পারে স্বপ্নযোগে ওয়াহি হইতে পারে ওয়াহিয়ান ওয়াহির মাধ্যমে আকাশ থেকে গাইবি আওয়াজ নবীকে শোনাচ্ছেন সেটা হইতে পারে আউমি ওয়ারাই হেজাব অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলছেন যদি কথাও বলেন তাহলে মি ওয়ারা হেজাব মুসা আলি সাল্লামের সাথে নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিস একটি দোয়াই রয়েছে ওয়া হেজাব বহু নূর আল্লাহ পাকের হেজাব পর্দা হচ্ছে নূর আর নূর তাহলে পর্দার আড়াল থেকে নবী মুসা আলি সাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মেয়েরাজে গেছেন তার মানে এই না যে সামনে আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখেননি বরং পর্দার আড়াল থেকে কথা বলেছেন ওয়ারা হিজাব আল্লাহ পাক বলছেন কোরআন করিম আউরসাল্লা আন অথবা আল্লাহ পাক কোনো দূত পাঠিয়ে দেন মানে ফেরেস্তা জিব্রাইলকে পাঠান ইউ বে ইজ নেহি মায়াশা আল্লাহ যা চান তখন ওই ফেরেস্তা জিব্রাইল ওহি করে থাকে এইভাবে আল্লাহর বাণী নবী রসুলরা জানতে পারে সরাসরি আল্লাহর কাছে ঢুকছে আর কথা বলছে আলাপ আলোচনা করছে না এটা হয় না কোনোদিন হয়নি সম্ভব নয় কোনো মানুষের পক্ষেই আর নবীরা মানুষ আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ইন্নাহ আলিউল হাকিম তিনি আল্লাহ সর্বোচ্চ এবং তিনি প্রজ্ঞাবান ওয়াকাজ আলিক আউহাইনা এলাইকা হামিন আমরিনা হে নবী এইভাবে তোমার কাছে আমি আমার নির্দেশের আল কোরআন ওহি করেছি এখানে রুহ মানে কোরআন কোরআনকে রুহ এজন্য বলা হয়েছে যেমন আত্মা শরীরকে সঞ্জীবিত করে ঠিক তেমনি কোরআনে কারিম মানুষের হৃদয়কে ইমান এবং ভালো কাজের জন্য সঞ্জীবিত করে কোরআনের আলো না থাকলে মানুষের অন্তর মৃত মাকুন্তা তাদের ইমাল কিতাব আলাল ইমান হে নবী তুমি তো জানতে না যে কিতাবই কি গ্রন্থই বা কি আর ইমানই বা কি আর ইসলামের পিলার কয়টা তুমি জানতে চল্লিশ বছর পর্যন্ত তুমি কিছুই জানতে না ওয়ালাকিন জাল্লাহ নূর আন্নাহাদি বেহিম মান্নাসা তবে আমি এই আল কোরআনকে নূর করেছি আলো করেছি যা দিয়ে আমি যাকে ইচ্ছা হিদায়ত করে থাকি রাস্তা দেখিয়ে থাকি আমার বান্দাদের মধ্য থেকে ওয়াইন্নাকাল্লা তাহাদি এলা সুরাতে মুস্তাকিম আর নিশ্চয় তুমি মোহাম্মদ সহজ সরল পথের রাস্তা দেখাও মানুষকে সেরাতিল্লাহিল্লাহ মাহফিস সামাওয়াত মাহফিল আর্দ ওই আল্লাহ পাকের রাস্তা তুমি দেখাও যেই আল্লাহ আর জন্য সব কিছুই যা আকাশে রয়েছে আর জমিনে রয়েছে অর্থাৎ আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ ফাকরাবুল আলমিন তারই তুমি প্রদত্ত রাস্তা দেখাও আল্লাহ আর শুনে রাখো এলাল্লাহ তসিরুল অমুর সমস্ত কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে এখান থেকে আমাদের সুরা সুরার তাফসির শেষ হলো আপনারা এর মধ্যে কিছু প্রশ্ন করতে পারেন কোনো মানুষের কোনো জিনিস হারিয়ে গেলে আবার কোনো মানুষ পেল জানতে পারলো যে পেল যে অমুক মানুষের হারিয়েছে সে গোপন রাখলো সেই জিনিসটা দিল না তার ছায়াটা কি ভাইয়ের প্রশ্ন কোনো জিনিস হারিয়ে যাওয়া বস্তু পেলো তারপরে জানতে পারলো যে অমুকের হারিয়েছে তারপরে দিল না সে খেয়ানত করলো এটা তো শরীয়তের জ্ঞান যদি নাও থাকে নিজের বিবেক দিয়ে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে বেশ কিছু বিধিবিধান আছে ইসলামের নিজের বিবেক বলছে যে এটা খেয়ানত এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা এটা হচ্ছে চুরি করা নবী করিম সাল্লাহ এক বছর ঘোষণা করো এক বছর পরে যখন না পাবে তার মালিক তখন তুমি ফাঁসানো কাবিহা তুমি ব্যবহার করো না হয় দান করো বলেন আসসালামু আলাইকুম আমি আব্দুল কুদ্দুস আমার প্রশ্ন আল্লাহ তালা জান্নাতিদের জান্নাতি কি খাবার দিয়ে আপ্যায়ন করবেন প্রথম যে জিনিসটা দিবেন নবী সাল্লামের হাদিসে রয়েছে যে জান্নাতে জান্নাতিদেরকে জিয়াদাত কাবেদিল হুত মাছের কলিজার বাড়তি অংশটুকু বড় মাছের আল্লাহ পাক কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন কোরআন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 উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান